হাই হাই হাই দেওয়ান বাগি হাই রে হাই রে হাই ভণ্ডামি তোর যায় রে ছেড়ে সীমা ছেড়ে যায় হাই হাই হাই দেওয়ান বাগি হাই রে হাই রে হাই ভণ্ডামি তোর যায় রে ছেড়ে সীমা ছেড়ে যায় হাই হাই হাই দেওয়ান বাগি হাই রে হাই রে হাই ভণ্ডামি তোর যায় রে ছেড়ে সীমা ছেড়ে যায় লাইনটা দাদা ছড়া ছড়িতে অশ্লীলতার গড়া গড়িতে বলি আল্লাহ রে দেশে সাধু শয়তানের বেশে লাগছে দেখো যেন শিরকের দিদার হাই হাই হাই দেওয়ান বাগি হাই রে হাই রে হাই ভণ্ডামি তোর যাই রে ছেড়ে সীমা ছেড়ে যায় হাই হাই হাই দেওয়ান বাগি হাই রে হাই রে হাই ভণ্ডামি তোর যাই রে ছেড়ে শিবা ছেড়ে যায় হাই হাই হাই দেওয়ান বাগি হাই রে হাই রে হায় ভণ্ডামি তোর যাই রে ছেড়ে শিবা ছেড়ে যায় শেষদার মালিক শুধু আল্লাহ তালা হয় অন্য কোন ভণ্ডকে তাই শেষদা করা নয় শেষদার মালিক শুধু আল্লাহ তালা হয় অন্য কোন ভণ্ডকে তাই শেষদা করা নয় হাজারে কপাল থেকে পবিত্র দিল তাকে ইমান হারাতে করছে না পাপ হাই হাই হাই দেওয়ান বাগি হাই রে হাই রে হাই ভণ্ডামি তোর যাই রে ছেড়ে সীমা ছেড়ে যায় হাই হাই হাই দেওয়ান বাগি হাই রে হাই রে হাই ভণ্ডামি তোর যাই রে ছেড়ে সীমা ছেড়ে যায় হাই হাই হাই দেওয়ান বাগি হাই রে হাই রে হাই ভণ্ডামি তোর যায় ছেড়ে শিবা ছেড়ে যা পীর মুরিদি করলে নাকি নামাজ লাগে না এক পাক তবু ভণ্ড কমে না পীর মুরিদি করলে নাকি নামাজ লাগে না এক পাক তবু ভণ্ড কমে না পীর মুরিদির নামে বাজার নিশি রাতে টানা টানি চলে গঞ্জার ভাগ হায় হায় হায় দেওয়ান বাগি হায় রে হায় রে হায় হন্ডামি তোর যায় রে ছেড়ে সীমা ছেড়ে যায় হায় হায় হায় দেওয়ান বাগি হায় রে হায় রে হায় হন্ডামি তোর যায় রে ছেড়ে সীমা ছেড়ে যায় হায় হায় হায় দেওয়ান বাগি হায় রে হায় রে হায় ভণ্ডামি তো যায় ছেড়ে শিরা ছেড়ে যা